রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় করলে পালন খোদার বিধান থাকবে না সংশয় করলে পালন খোদার বিধান থাকবে না সংশয় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রোজা রাখার কারণে তোরা হবে পাক অন্তরের সব কালিমা হয়ে যাবে সব রোজা রাখার কারণে তোরা হবে পাক অন্তরের সব কালিমা হয়ে যাবে সব আরো যত রোগ ব্যাধি সবই হবে ক্ষয় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় সকল গুণের অধিকারী হবে রোজাদার খুশি হবেন তার উপরে পর দেগার সকল গুণের অধিকারী হবে রোজাদার খুশি হবেন তার পরে পরোয়ার দেগার আল্লাহ তালা নিজেই হবে রোজার বিনিময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় মনে তোর আছে যত হিংসা বিদেশ রোজা রাখার সাধনাতে সবই হবে শেষ মনে তোর আছে যত হিংসা বিদেশ শেষ রোজা রাখার সাধনাতে সবই হবে শেষ অমানিসা দূর হয়ে সব হবে আলোকময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় করলে পালন খোদার বিধান থাকবে না সংশয় করলে পালন খোদার বিধান থাকবে না সংশয় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময় রাখলে রোজা জীবন তোর হবে সুখময়